بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم فلا تجعلوا للہ اندادا وانتم تعلمون يقول المؤلف رحمه الله تعالى باب ما جاء في المصورين عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ومن اظلم ممن ذهب يخلق كخلقي فليخلق ذره وليخلق حبه وليخلق شعيره اخرجه ولهما عن عائشه رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال اشد الناس عذابا يوم القيامه الذين يضاهون بخلق الله الذين يضاهون بخلق الله ولهما عن ابن عباس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل مصور في النار يجعل له بكل سورة صورها نفس يعذب بها في جهنم ولهما عنه مرفوعة من صور سورة في الدنيا كلف أن ينفخ فيه الروح كلف أن ينفخ فيها الروح وليس بنافخ ولمسلم عن أبي الهياج قال قال لي علي رضي الله عنه ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم ألا تدع سورة إلا تمسته ওয়ালা কবরান মুশরেফান ইল্লা সাউাইতা মহান আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল হক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকের বিষয়বস্তু হচ্ছে ছবি সম্পর্কে ছবির হুকুম ফটো ছবি অঙ্কন এসবের হুকুম আহকাম সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আজকে অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে অচেতন আর প্রায় সমস্ত মানুষই অনেক ক্ষেত্রেই এই ছবির জন্য বাধ্য যে কোনো মানুষ অনেক ক্ষেত্রেই ছবি করতে বা ছবি নিতে ছবি তুলতে বাধ্য ছবি শব্দটি আরবি শব্দ ভুল বললাম না ঠিক বললাম ছবি শব্দটি বাংলা আমি ভুল বললাম তাহলে আবার বলছে ছবি শব্দটি আসলে আরবি শব্দ এবার ঠিক হয়েছে হ্যাঁ। ছবি শব্দটি আসলে কিন্তু আরবি শব্দ সাবিহ সাবিহ বড় সিন বা ইয়াহা সাবিহ সাবিহ মোশাবাহাত থেকে হম সাদৃশ্যতা মোসাবাহাতকে বলা হয় না তো সাবিহ শব্দ হচ্ছে আরবি শব্দ অনেক শব্দ একটু সামান্য বিকৃত হয়ে অন্য ভাষায় চলে গেছে সেই জন্য বোঝা যায় না যে ওইটি আরবি না আরবি নয় সকে আমাদের দেশে ছ দিয়া লিখে সানাকে ছানা লিখে হ্যাঁ বাংলাদেশে লিখা অভ্যাস আছে না সানাকে ছানা ছয়ের পরে যে ছ আছে দন্ত দিয়ে লিখে না বা অন্তস্থ হ্যাঁ ছ দিয়ে লিখে সালামকে ছালাম সালাম তো ওই রকমই সাবিহ যে বড় সেন দিয়ে স দিয়ে আছে ওইটি হয়ে গেছে বাংলায় গিয়ে ছোয়া ছয়ের পর যে ছোয়া ছোয়া হয়ে গেছে ছবি হয়ে গেছে আর শেষখানে হা আছে ওটা বাংলাতে হালকা করে দেওয়া হয়েছে করে দিয়ে হয়ে গেছে ছবি বৈদিকের বি হ্যাঁ ছবি আসলে হচ্ছে সাবি বাংলাকে পুর করে পড়া হয় বাংলাতে তাফখিম খুব বেশি আছে কেরাত তো বুঝেন অনেকেই মানে মোটা করে পড়া অভ্যাস বেশি আছে তো সাবিহকে যদি একটু গোল করা যায় পুর করা যায় তাফখিম তাই কি হবে ছবি ছবি হয়ে গেছে তারপরে হা হজফ হয়ে গেছে হয়ে গেছে ছবি বুঝতে পারলেন তো সাবি থেকে ছবি শব্দটি যদিও ছবি খুব সুন্দর বাংলা কিন্তু শব্দটি আসলে আরবি আরবি থেকে ধার করা শব্দ পরবর্তীকালে আরবিতে ছবিকে বা সাবিহকে সুরা বলতে শুরু করা হয়েছে সুরা আজকাল মানুষ সাবিহ শব্দ খুব কম বুঝবে যারা আদব সাহিত্য ভালো আরবি বুঝে তারাই বুঝবে যে সাবিহ মানেও ছবি হয় ফটো হয় আর সুরাতুন মানেও কি হয় ফটো বা ছবি হয় আজকাল যেটি প্রচলিত আরবি শব্দ সেটি হচ্ছে সুরা সুরা মানে ফটো সুরা মানে ছবি তো লেখক বলছেন বাবু মাজা আফিল মুসাউরিন এই অধ্যায় হচ্ছে ছবি অঙ্কনকারীদের সম্পর্কে ছবি অঙ্কনকারী যারা যারা চিত্রকর তাদের হুকুম আহকাম তাদের বিধান সম্পর্কে তাদের শাস্তি সম্পর্কে রসুল্লাহ সাল্লাম কি বলেছেন ছবি অঙ্কন শরীয়তে হালাল না হারাম হারাম যখন হারাম তাহলে কোনো হারাম বস্তু সম্পর্কে যদি আমাদের কোরআন এবং হাদিসের আলোকে জানা সম্ভব হয় যে কেন হারাম তো সেটি দূষিত নয় বা দোষণীয় নয় খারাপ নয় যদি জানা সম্ভব হয় কোরআন এবং হাদিসের দ্বারা যে কেন হারাম কারণ কি হেকমত কি তাহলে ভালো কথা তাহলে ইমান আরো মজবুত হবে যা আমরা এ সম্পর্কে আরো বেশি এলম হাসিল করতে পারলাম যে এই কারণে হারাম আর যেখানে গিয়ে জ্ঞানের জ্ঞানের একটা সীমানা রয়েছে সেখানে গিয়ে থেমে গেল আর বুঝতে পারল না জানতে পারল না যে হেকমত কি রহস্য কি তত্ত্ব কি হারাম কেন সেখানে গিয়ে স্টপ হ্যাঁ যদি কোনো কিছু শরীয়তে কোরআনে বাহাদিসে হাদিসে হারাম করা হয় আর তার কারণ উল্লেখ না থাকে তাহলে তা আমাদের জন্য জানা জরুরি নয় সে সম্পর্কে আমাদের চেষ্টা চালানোর কোনো প্রয়োজন নেই কারণ আমরা না দেখাই বিশ্বাসী আমরা এমন এক মত যারাকে আল্লাহ এই জন্যই হৃদায়ত করেছেন যে তারা প্রথম এই শর্ত পুরা করেছে আল্লাহর হুদাল্লিল মুতাকিন আল্লাহ ইউমেনবিল গাইব যারা না দেখে বিশ্বাস করে আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন আল্লাহর চাইতে বেশি সত্য বলনেওয়ালা আর কেউ নেই আর আল্লাহ রসুল চাইতে বেশি সত্য আর কেউ বলেননি সুতরাং আল্লাহ এবং তার রসুল যখন বলেছেন হারাম হারাম এর কারণ হেকমত আল্লাহ আলম আল্লাহ বেশি জানেন এবং রাসুল উল্লাহ ইসলামকে যদি আল্লাহ সে সম্পর্কে জ্ঞান দিয়ে থাকেন তাহলে তিনি জানেন আল্লাহ এবং তার রাসুল জানেন আমাদেরকে যতটা জানা হয়েছে জানানো হয়েছে তা আমরা জানবো আলহামদুলিল্লাহ আর জানানো হয়নি বা জানার কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই কোনো রাস্তা নেই তাহলে আমরা ইমান রাখবো যে আল্লাহ এবং রাসুল কোনো কিছু হারাম করেছেন নিশ্চয় তাতে আমাদের দুনিয়ার ক্ষতি আছে অথবা আখেরাতের ক্ষতি আছে সেই জন্য হারাম করেছেন শুকুরের গোস্ত হারাম করেছেন নিশ্চয় হেকমত আছে তার হারাম হয় হ্যাঁ কুকুরের গোস্ত হারাম করেছে নিশ্চয় তাতে হেকমত আছে হারাম হওয়ার মদ মাদক দ্রব্য হারাম করেছে নিশ্চয় তাতে হেকমত আছে হারাম হওয়ার জুয়া হারাম করেছে নিশ্চয় তার হারাম হয় হেকমত আছে হ্যাঁ জানি তো আলহামদুলিল্লাহ না জানি তবু আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ রসুল জানাননি সেজন্য জানি না আর নিজের পক্ষ থেকে অতিরিক্ত কিছু বলার প্রয়োজন নেই তো ছবি এমন একটি বিষয় যে বিষয়টি হারাম এর হেকমত সম্পর্কে অলমাইকেরামরা হাদিসের আলোকে দুইটি কথা বলেছেন যে দুইটি কারণে বা দুইটি হেকমতের কারণে দুইটি রহস্যের কারণে আল্লাহ রব্বুল আলমিন ছবিকে ছবি অঙ্কন চিত্রাঙ্কনকে আল্লাহ রব্বুল আলম কি করেছেন হারাম করেছেন বা নিষিদ্ধ করেছেন তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর কাজের সাথে আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্যতা অবলম্বন করা আল্লাহ সৃষ্টি করেন সৃষ্টিকর্তা আল্লাহ খালেক যে ব্যক্তি চিত্র অঙ্কন করে সেও যেন দাবি করে যে আমিও ওই রকমই সুন্দর চিত্র তৈরি করতে পারি আর সুন্দর ফটো তৈরি করতে পারি এর আল্লাহর সাথে যেন সে শরিক হতে চায় নিজেকে শরিক করতে চায় মহান আল্লাহ রবাহ বাকারা আয়াত নম্বর বাইশ এর সাদ করেছেন ফালা তাজ আলু আন্দাদা আল্লাহর জন্য তোমরা কোন শরিক সাব্যস্ত করিও না অন্তম তা আলম জেনে শুনে তহির জেনে গেলে দিন সম্পর্কে জ্ঞান চলে আসলো নবী এসেছেন তোমাদের কাছে সুন্দরভাবে দিন পৌঁছিয়ে দিয়েছেন তারপরেও তোমরা আল্লাহর কাউকে শরিক করবে কোনো ক্ষেত্রে সামান্য কোনো ক্ষেত্রে হোক আল্লাহ রবুল্লা আলমিনের কুদরতের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর এলমের ক্ষেত্রে ফালাতে জাউল্লাহ আন্দাদা ও আন্তম আলম না হলে মুশ্রেক হয়ে পড়বে তার আগে আল্লাহ রাবুল্লাহ বলছে আইহান্না সবুদ রব্বাকুমাল্লিজি খালাকাকুম একমাত্র সেই রবের এবাদত করো তোমরা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তারপরে শির করতে নিষেধ করেছেন একমাত্র আল্লাহর এবাদত করো যিনি তোমাদের রব সৃষ্টিকর্তা আর তোমরা তার সাথে কাউকে শরিক করিও না একটি হেকমত তাহলে কারণ অনেক ভালো চিত্র করা আছে যারা খুব সুন্দর চিত্র অঙ্কন করতে পারে হ্যাঁ, পাথর কেটে এত সুন্দর চিত্র বানাইতে পারে হুব হুব ওই লোক বানিয়ে দিয়েছে লোকদের হারিয়ে সেই লোকই তো একেবারে সেল সেম সেম বানিয়েছে যারা হয়তো তার জীবদ্দশে দেখেছে ধরেন এমন কোন ব্যক্তি আজকাল তৈরি করা হচ্ছে না ওইরকম তো একেবারে কালমার্কস একেবারে দেখো একেবারে গান্ধী এমন করে পাথর কেটে তৈরি করেছে চিত্র তৈরি করেছে একেবারে গান্ধী একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে শেখ মুজিব একেবারে জিয়া সেম হ্যাঁ, সেম বানিয়েছে তাই না তাহলে এই ক্ষেত্রে যেই ব্যক্তি চিত্র অঙ্কন করে তার অন্তরে কথা আসতে পারে যে আমি এত সুন্দর তৈরি করতে পারি চিত্র অঙ্কন করতে পারি আর যারা দর্শক দেখছে তারা প্রশংসা তার করতে করতে হ্যাঁ আল্লাহর মত এত সুন্দর করে একবার হুবহু যেমন ছিল মজিব তেমনই মজিব তৈরি করেছে কি বলে ওটাকে স্ট্যাচু না কি বলে হ্যাঁ ভাস্কর্য তো তৈরি করেছে তাহলে প্রশংসা করতে গিয়ে আল্লাহ যেমন প্রশংসা করে বরং অনেক সময় আল্লাহ প্রশংসা বলে গিয়ে মানুষের প্রশংসা করে যে কি তৈরি করেছে সত্যি এই জন্য ছবি অঙ্কন করা কি হারাম যে আল্লাহর সাথে সাদৃশ্যতা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কোনো নেদ নেই কোনো শরিক নেই কোনো কফু নেই কেউ বরাবর নেই সমতুল্য নেই সমকক্ষ নেই কোনো ক্ষেত্রে শরিক নেই আল্লাহর দ্বিতীয় কারণ হচ্ছে যে মানব জাতির ইতিহাসে শির্কের কারণ হচ্ছে দুইটি শির্কের কারণ হচ্ছে দুইটি আদম আলী সালাম প্রথম মানুষ তার যুগে শির্ক ছিল না কিন্তু পরবর্তীকালে প্রথম যখন শির্ক শুরু হয় তখন কিসের মাধ্যমে শির্ক শুরু হয়েছে একটি হচ্ছে চিত্র অঙ্কন হ্যাঁ। যারা ভালো ভালো সালেহিন আলী সালামের পূর্ব জামানায় যে ভালো লোকগুলি মারা গিয়েছিল সৎ মানুষরা তাদেরকে অত্যন্ত ভালোবাসত তাদের ভালোবাসায় তারা একবারে অশান্তি ভোগ করতো তা থাকতে পারছে না শয়তান এসে তাদেরকে বলছে ওই রকম চিত্র অঙ্কন করো আর তো যেখানে করে তার নামাজ টামাজ পড়বে এবাদত এবাদতবন্দি করবে তোমাদের উপাসনালয় সামনে রেখে দাও দিয়ে আল্লাহর এবাদতবন্দি করো তাহলে চিত্র অঙ্কন প্রথম হলো তারপরে কিছুদিন পর ওই লোকগুলি বুড়া লোকগুলি যখন মারা গেল যারা চিত্র অঙ্কন করেছিল মহব্বতের জন্য ভালোবাসার জন্য সামনে রাখবো তাহলে আমাদের এবাদত বন্দিগিতে বেশি আগ্রহ জন্মাবে বেশি মন লাগবে আর একগ্র চিত্তে আল্লাহর এবাদত বন্দি করতে পারবে এবাদত আল্লাহরই করতো কিন্তু সামনে তারা কি রাখতো ওই মূর্তিগুলিকে রাখতো চিত্রগুলিকে রাখতো তারপরে যখন ওই জেনারেশন মারা গেল পরে জেনারেশন আসলো তখন শয়তান দেখলো যে এরা তো আরো অজ্ঞ জাহেল এদেরকে তো খুব সহজে গুমরা করা যায় মুশ্রেক বানিয়ে দেওয়া যায় বলে তোমরা কি করছো বলছে আল্লাহর ইবাদবন্দি করছে এগুলো কি হচ্ছে এগুলি আমাদের অলিয়া উলিয়ান সৎ লোক সলেহীন এরা ছিল সামনে রেখেছি যাতে করে আমাদের বাপদাদারা এই কাজই করত যে এদের সাথে মহাব্বত করি আমরা সুতরাং এদের ছবিগুলো দেখলে যে এত সৎ লোক ছিলেন তো আমরাও সৎ হওয়ার চেষ্টা করব তখন ইবলিশ শয়তান ইবলিশ শয়তান তো আর ওই ইবলিশ শৈতান হয়ে আসেনি সে বড় হুজুর হয়ে এসছে হ্যাঁ একবার বড় হুজুর হয়ে এসছে বড় পীর মুর্শেদ এসছে বলি সে যে আল খাল্লা জুব্বা লাগিয়ে টুপি টাপি লাগিয়ে বড় দাড়ি নিয়ে একবার এভাবে এসছে আসার পরে বলছে যে তোমরা বোকা লোক তোমাদের বাপদাদারা খুব জ্ঞানী ছিল আরে তারা এদেরকে ডাকতো এদেরকে ডাকলে এরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেবে এরা হচ্ছে এত অনেক লোক যে এদেরকে ডাকলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না বা মাধ্যম ধরো সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ওসিলা ধরতেই তো হবে কথা বুঝতে পেরেছেন তাই নাকি বলছে আমি বলছি বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ আমার কথা বিশ্বাস করো না দেখেছি তোমাদের বাপ দাদাকে আমার বয়স হয়ে গেল এত একশো দেড়শো ইত্যাদি ইত্যাদি তখন তো আরো বেশি বয়স হতো পাঁচশো সাতশো হাজার বাস্তব এত হাজার বছর বয়স আমার আমি জানি না তোমরা কি জানো সব পোলাপান যুবক হ্যাঁ ঢাকো এদেরকে এদেরকে ডাকো তাহলে আল্লাহকে পাবে লাগিয়ে দিলে সির করতে তো একটি শিরকের রাস্তা হচ্ছে চিত্র তৈরি করা ছবি অঙ্কন দ্বিতীয় শিরকের রাস্তা হচ্ছে কবরকে পাকা করে উঁচা করা কবরকে পাকা করে পাকা করা আর উঁচা করা কতটুকু উঁচা করার আদেশ দিয়েছেন নবী করিম সাল্লাম অনুমতি আধা হাত হ্যাঁ জি এর বেশি নয় এর আর পাকা করতে নিষেধ করেছেন নাহা রসুল কবর নবী করিম সাল্লাম কবরকে ইট দিয়ে সিমেন্ট দিয়ে বাঁধতে পাকা করতে নিষেধ করেছেন আলিহে তার উপর ঘর নির্মাণ করতে গম্বুজ তৈরি করতে মিনারা তৈরি করতে সব নিষেধ আলিহে বেনা তার উপর ঘর তৈরি করতে নিষেধ নাহা খাজা সেখানে ওরস মেলা লাগাতে নিষেধ করেছেন এক শ্রেণী মুসলিমরা করছে না করছে না যার কারণে শির্ক যেমন হিন্দুদের মধ্যে দেখা যাচ্ছে মূর্তি পূজকদের মধ্যে নুয়াল ইসলামের যুগের মতো শির্ক ঠিক তেমনই কবর মাজার পূজারীদের মধ্যে শির দেখা যাচ্ছে তো মানব জাতির মধ্যে শির ঢুকেছে দুই রাস্তা দিয়ে এক হচ্ছে কবর পাকা করার রাস্তা দিয়ে আর উঁচা করার রাস্তা দিয়ে আর আরেক হচ্ছে চিত্র ছবি মূর্তি তৈরি করার রাস্তা দিয়ে জরুরি নয় যে প্রথম দিনে যে দিনে চিত্র অঙ্কন হলো সেই দিনে শির শুরু হয়ে যাবে এটি জরুরি নয় দীর্ঘদিন যাওয়ার পরে শুরু হয় অনেক সময় হয় না হয় না আজকে যারা কালমার্কসের ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের বা শেখ মুজিবের বা জিয়ার যারা মূর্তি প্রতিমূর্তি তৈরি করলো তৈরি করে ওই রাস্তায় চরঙ্গি রাস্তায় মোড়ে মোড়ে লাগিয়ে দিল যে কোনো নেতারই লাগিয়ে দিল সেহেতু তাদের জীবদ্দশায় বা পঁচিশ পঞ্চাশ বছর একশো বছর হলো না কিন্তু কিছুদিন পরে হয়তো এই দল বেশ শক্তিশালী হলো আর দিন ইসলাম থেকে অনেক দূরে সরে গেল তখন তারা দেখলো যে আরে এ তো পূজনীয় ব্যক্তি এ তো জাতির পিতা এ তো আমাদের দেশ স্বাধীন করেছে এ তো প্রধান সেনাপতি ছিল দেশ স্বাধীন করায় ইত্যাদি ইত্যাদি এ তো আমাদের ভাষার গুরু এ তো আমাদের জাতীয় কবি হ্যাঁ এ তো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল এর মতো কবি আর আছে কি সুতরাং একে সম্মান করতে সেজদা করা যাবে সম্মান সূচক সেজদা করা যাবে যে সেজদা শুরু হইলে হয়তো পঁচিশ পঞ্চাশ একশো বছর দুশো বছর পরে সেজদা শুরু হতে পারে কবরগুলি পাকা করে রাতারাতি সেই দিনই সেজদা শুরু হয়নি প্রথম তাদের মহাব্বতে ভালোবাসায় সাধারণ করে কবর রাখবো জনসাধারণে যেমন কবর হয় আম লোকের সাধারণ লোকদের তেমন আল্লাহর অলি আল্লাহর নেকবান্ধে এত বড় আলেম ছিলেন এত বড় অলি বুজুর্গ ছিলেন তার কবরকে এরকম রাখবো না পাকা করো খরচ করো পাকা করা হলো তার কবরকে ওই আধা হাত করে রাখো না উঁচা করো দুই হাত দেড় হাত তিন হাত উঁচা করো তারপর গম্বুজ তৈরি করো মসজিদের মধ্যে কবর দাও হ্যাঁ? এইসব করে লিখে দাও নাম একবারে নেম প্লেট যে অমুক পীর সাহেব ছিলেন এত সালে তার ইন্তকাল এত বড় বুজুর্গ ছিলেন কিছু কেরামত তার লিখে দাও পঁচিশ পঞ্চাশ বছর গেল একশো বছর গেল তখন কবর পূজা শুরু হলো মাজার পূজা শুরু হলো নাম হয়ে গেল মাজার কবর থেকে আর তখন মাজার পূজা শুরু হলো তো মানব জাতির ইতিহাসে শিরকে এই দুই রাস্তা দিয়ে ঢুকেছে আর এই দুই জাতি মুশরেক হয়েছে সমানভাবে মুশরেক হয়েছে যেমন মূর্তি পুজো করা মুশ্রেক হয়েছে তেমন কবর পূজারীরাও মুশ্রেক হয়েছে সমান মুশ্রেক কোনো পার্থক্য নেই আর এই দুই শির্ক বিদ্যমান ছিল নবী সাল্লাহ আলী সাল্লামের জামানায় আবু জাহাল আবুল আবদের মধ্যে মক্কার মুশ্রিক আরবের মুশ্রিকদের মধ্যে দুই রকমের শির্ক মজুদ ছিল কবরের আকারেও পূজা হতো আর মূর্তির আকারেও পূজা হতো তো ছবি অঙ্কন বা ছবি সুরক্ষিত রাখা খোলা জায়গায় রাখা ঝুলিয়ে রাখা এসব বিভিন্ন স্তর আছে মনে রাখবেন ছবি অঙ্কনের বা ছবি ঝুলিয়ে রাখা ছবি রাখার ছবি হেফাজত রাখা বিভিন্ন স্তর আছে সবগুলি সমান নয় সবগুলি সমান নয় বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন লোক পাথর দিয়ে তৈরি করলো একটা ছবি চিত্র অঙ্কন করলো একজন লোক মাটি দিয়ে কাদা দিয়ে তৈরি করলো এদের হিন্দুদের মূর্তির মতো দেবী দেবতার মতো পুতুল প্রতিমা তৈরি করলো আর আর এক ছবি সেও ছবি অঙ্কন করছে সে কি ছবি অঙ্কন করে না ছবি অঙ্কন করছে অঙ্কন করছে সে চিত্র অঙ্কন করছে আর আর একজন হাত দিয়ে সুন্দর করে ওয়ালে বা একেবারে ন্যাশনাল হাইওয়ে বা যেখানে লোকজনের সমাগম বেশি সেই সেই রকম জায়গায় বিরাট ছবি লাগিয়ে রাখলো একটা শহরে ঢোকার যে মেন রাস্তা আছে সেই রাস্তারও ছবি লাগিয়ে রাখলো এক ছবি কিন্তু সেটা পাথর দিয়ে তৈরি নয় মাটি দিয়ে তৈরি নয় কাগজের ওপর প্লাস্টিকের ওপর রং দিয়ে কালার দিয়ে ছবি অঙ্কন এক ছবি সবগুলি কি সমান আচ্ছা আর একজন এই ফটোগ্রাফি ছবি হ্যাঁ গেল কোন স্টুডিওতে ফটো তৈরি করলো বড় ধরনের তৈরি করলো ফুল ছবি তৈরি করলো তুই গর্ব নিজের বাড়িতে ঝুলিয়ে রাখলো বা প্রবাসী অনেক প্রবাসী এরকম আছে হ্যাঁ নিজের স্ত্রী ছেলে মেয়ে যদি একটা আছে ছবিগুলিকে নিয়ে মাথার কাছে রেখেছে যতক্ষণ ঘুম না আসে তাকাই দিয়ে থাকে তাকাই দিয়ে থাকে আমি দেখেছি সেজন্য বলছি না দেখে বলছি না বহু প্রবাসীদের ঘরে গেছি তাদের ঘরে এরকম দেখেছি কিংফাদ ইউনিভার্সিটিতে এক ফ্যামিলি বাসায় গেলাম দাওয়াত করেছে তো ফ্যামিলিকে সেখান থেকে আউট করে দিয়েছে অন্য বাসাতে এক বাসায় ফ্যামিলিদের বন্দোবস্ত করেছে খাবার আরেক বাসায় সব ব্যাচুলারদের বন্দোবস্ত করেছে তো কিন্তু বাসাটা ফ্যামিলি বাসা প্রফেসরের বাসা তো সেখানে ঢুকেছি কিন্তু যে অবস্থায় আছে তার বাড়িটা অবস্থা থেকে গেছে ছবিটা থেকে গেছে ওই অবস্থায় মহিলা নেই কিন্তু ছবি থেকে গেছে পুরুষ লোকরা সেদিন দাওয়াত দেখছি তার বুড়ো বুড়ি মা বাবা সব তারপরে ছেলে মেয়ে তারা স্বামী স্ত্রী ছবি রাখে যেখানে শুয়ে আছে তার পাশে মাথার কাছে একটা টেবিল রাখা আছে টেবিল রাখা আছে মাসা হ্যাঁ। আল্লাহ তবরাকাল্লাহ কিন্তু আপনি রাখেননি তো আবার এরকম কথা বললে মানুষ হবে যে আপনি রেখেছেন হয়তো হ্যাঁ আপনি রাখেননি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ হেদায়তের মালিক অমাইয়দ্রি আল্লাহ ফামা আল্লাহ মিন হাদ আল্লাহ যাকে গোমরা করবে তাকে কোনো শক্তি হেদায়ত করতে পারবে না এই জন্য তো জুমা মসজিদে বললাম যে অনেকে আলেম টাইটেল কামেল হাফেজ হয়েও ফাসেক আবার অনেকে নিরক্ষর কিছুই জানে না হয়তো আপনার মতো সাধারণ মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ মোত্তাকে পরেজগার পাপ করে না আলহামদুলিল্লাহ ভাগ্যবান সে যেমন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রব কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন তেমন দিনের ক্ষেত্রে ধার্মিকতার ক্ষেত্রে পরেশগারির ক্ষেত্রে আল্লাহ বিরতার ক্ষেত্রে কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন ভালো ভালো আলম হয়ে তা পরেশগারি নেই ইমানদারি আমানত নেই খেয়ানত আমি জানি বহু এরকম আলমকে যে তাকে ধার দিয়ে দিলে ফিরিয়ে পাওয়া যাবে না তা অথচ আলেম দামামাও জানি আমি সারা দুনিয়া দেশের কথা বলতে হবে না দামামের মতো একটা ছোট শহরেও এমন কিছু আলেম আছে যে একবার আমার কাছে ধার খরচ চেয়ে ফেললো তারপরে তো আমি একটু ভাবলাম যে ঠিক আছে লোকটার সাথে কোনো আদান প্রদান করা যায়নি তো ঠিক আছে আচ্ছা চেষ্টা করব বলে দু একজনের কাছে কথাটা আলোচনা করলাম বন্ধু মহলে যে অমুক আলেম এরকম ধার চাইছিল আমার কাছে তাই নাকি আপনাকে ফসাবার চেষ্টা করেছে খবরদার খবরদার কেন বলছে আমাদের সাথে হয়ে গেছে আমাদের সাথে হয়ে গেছে অনেকের পড়ে আছে টাকা পয়সা বছরকে বছর কত বছর ধরে আর অনেকে আদায় করেছি এইভাবেও আদায় করেছি যে টাকা দিয়ে ওঠেন এখান থেকে মানে সম্মান বাচ্চাটা যে টাকা এখান থেকে দিয়ে যান এইভাবে আদায় করতে হয়েছে কিন্তু হয়তো একজন সাধারণ অশিক্ষিত মানুষ এইরকম এত খায়ন খেয়ানতকারী নাই হয়তো ও আদা বুঝেছে যদি না দিতে পারে এসে হাত মতো ভাই আজকে তো আদা ছিল দিতে পারলাম না ভাই মাফ করবেন না কি করবো আমি বুঝতে পেরেছেন তাহলে যেমন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ কাউকে বেশি রিজিক দেন কাউকে কম দেন ঠিক তেমনি দিনের ক্ষেত্রে কাউকে ইমানদারি বেশি দেন আমল বেশি দেন কাউকে কম দেন চেষ্টা করলে আল্লাহ বরকত দেবে জি ফিরে আসে আসল বিষয় কোথায় ছিলাম কোথায় নিয়ে চলে গেলেন আপনারা ছবির বিভিন্ন স্তর আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তারপরে কেউ কিন্তু বড় বড়রা আসছে অনেকেই প্রায় লোকে দাঁড়িয়ে দাঁড়িয়েওয়ালা অনেকে আছে কিন্তু কেউ এটা কাজ করছে না ছবিটাকে নেওয়ার পরে আমি তো নিচে রেখে দিলাম সে আমাকে গুটিয়ে ভিতরে রেখে দিল ওদের সামনে বেশ কিছু লোকেরা ছিল দেখলো কথা হচ্ছে যে কমপক্ষে আপনি যেখানে দাওয়াত খেতে যাবেন কোন জায়গায় আপনি যাবেন আপনাকে ডাকা হইল আর সেখানে গিয়ে একটি মনকার অন্য ইসলাম বিরোধী কাজ দেখলেন সেটা যদি নির্মূল না করতে পারেন সেটা কম সেখান থেকে যদি সরিয়ে না দিতে পারেন তাহলে আপনার জন্য সেখানে দাওয়াত খাওয়া ঠিক নয় জায়জ চাইজ নাই যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে আর জানেন যে এখানে গোনার কাজ হবে যাবেন না আপনি বিয়ে শাড়িতে আমাদের দেশে অনেক অন্যায় কাজ হয় পাপের কাজ হয় এমন বিষয়ে যাবেন না যেখানে আপনার ক্ষমতা নেই কিছু লাহাওয়ালা কুয়া আপনার কোনো ক্ষমতা নেই আর আপনি শুধু সেখানে খাবেন না অথচ একজন আপনি ভালো মানুষ ধার্মিক মানুষ আপনাকে অনেকে আপনার দোহাই দিবে যে অমুক আলম তো ছিলেন অমুক এত গণ্যমান্য ব্যক্তি মানে সৌদি আরবে এতদিন ধরে থাকেন তিনি তো ছিলেন সেখানে গিয়ে আমরা ভিডিও ক্যামেরা করেছি এই করেছি নতুন ইয়েকে বসিয়েছি কি বলে পাত্রীকে বসিয়েছি সবকে বসিয়েছি সবাই দেখেছে গিফট দিয়েছে হ্যাঁ দর্শন করেছে ইত্যাদি ইত্যাদি দলিল হয়ে যাবে না নাই নয় অন্যায় কাজ হতে থাকবে আর আপনি সেখানে বসে থাকবেন হয় অন্যায়কে সেখান থেকে মুছে ফেলেন আর নাহলে সেখান থেকে সরে যান বলেন আমি থাকলাম না তোমাদের এই অন্যায় আমি তোমাদের গোনায় শরিক হব না তোমাদের সাথে আমি হালাক হব না তোমরা এমন জাহাজে চেপেছে যে জাহাজ ছিদ্র সুতরাং তোমার ডুবে ধ্বংস হবে আল্লাহর আজাবে ধ্বংস হবে আমি সেই ছিদ্র জাহাজে থাকবো নাকি আমি জাহাজ থেকে সরলাম আবার কেউ আছে যে রাখে হয়তো স্মরণীয় করে রাখবো কিন্তু লুকিয়ে রেখেছে খোলা জায়গায় রাখেনি আর কাগজে মানে ছবি ইয়ের আর কি ছবি ছবি আবার কেউ রেখেছে যে জরুরি যেগুলি বাধ্য হাফ ছবি যেগুলি দরকার কামার জন্য প্রয়োজন পড়ছে পাসপোর্টের জন্য প্রয়োজন পড়ছে যখন তখন আমরা আমার ছুটি লাগালে প্রয়োজন হবে এই বিভিন্ন ক্ষেত্রে আমার প্রয়োজন হবে একসাথে দু চার আটটি উঠিয়ে নিয়েছি রেখেছি এটি জায়জ ক্ষেত্র সবগুলি ক্ষেত্রে আজাব শাস্তির কথা নেই জায়জের ক্ষেত্র কোনখানে যেখানে আপনি বাধ্য আপনার ছবি না হলে চলবে না ছবি না হলে হজ করা যাবে না যাবে কি কেউ যদি আমি হজ করবো কিন্তু ছবি তুলবো না হবে হবে না আমি বিদেশে চাকরি করব কিন্তু আমি ছবি তুলবো না হবে হবে না আমি থাকবো এক কামে ছবি লাগাইতে দেবো না চলবে চলবে না আমি থাকবো আমি পাসপোর্ট করবো বিনা ছবিতে হবে হবে না তাহলে এই ক্ষেত্রে আপনার কোনো গোনা নেই ইনশাল্লাহ জায়জ আর সবচাইতে বড় শাস্তি যে সব ছবিতে বলা হয়েছে সেগুলি কোন ধরনের ছবি কারণ একটি হাদিস আছে আসাদুন্নাসে আজাবান ইয়াউমাল কেয়ামা সবচেয়ে বড় শাস্তি কঠোর শাস্তি হবে কেয়ামতের দিনে কাদের আল্লাহিনা আল্লাহর সৃষ্টির সাথে যারা সাদৃশ্যটা অবলম্বন করে আল্লাহর সৃষ্টির মতো যারা সৃষ্টি করার জন্য প্রয়াস চালায় অর্থাৎ আল্লাহর সৃষ্টির মতো তারা চিত্র অঙ্কন করে তারা কারা তারা দুই রকম এটাও শুনে রাখেন তারপরে হাদিসগুলি তরজমা করবো তাহলে বুঝতে পারবো তারা হচ্ছে দুই রকম এক হচ্ছে যারা মূর্তি তৈরি করে এই উদ্দেশ্যে যে এই মূর্তিগুলির প্রতিমাগুলির পূজা হবে মূর্তি প্রতিমা তৈরি করে কি উদ্দেশ্যে পূজা হবে যেমন হিন্দুদের মূর্তি তৈরি করে মূর্তির ব্যবসা যাদের অথবা মুসলিম জাতির কিছু গুমরা মুশরেক দলগুলির মধ্যে আছে যারা বড় করে সুন্দর করে ছবি অঙ্কন করে দোকানে দোকানে রাখে আর সেই ছবির সেই ওলির সেই পীরের পূজা হয় অফিসে রাখে দোকান পাটে রাখে বিভিন্ন জায়গায় ঘরে রাখে আর সকাল বিকাল সেই ওলির সেই পীরের সেই মুরব্বীর সেই এমাম সেই নেতার পূজা হয় যেমন একটি দলের কথা বলছে আমি নিজের চোখে দেখেছি বড় বড় শহরগুলিতে সেই দলটি হচ্ছে বোহরা শিয়া রাফেজিদের মধ্যে শিয়াদের মধ্যে মুশ্রেক দলের শীর্ষস্থানে একটি দল হচ্ছে বোহরা বোহরা আগাখানি এগুলি হচ্ছে একেবারে ডাহা কুফরিতে ডুবে থাকা দল তো এই বোহরা তাদের প্রত্যেক যুগে একজন এমাম থাকবে আর বর্তমান ইরানি শিয়া যারা রাফেজি শিয়া ইসনা আশারিয়া বারো বারো ইমামওয়ালা যা শিয়া তাদের কাছে শুধু বারো এমাম মাসুম বারোটি এমাম তাদের মাসুম ইয়া গুমরাহি কুফরি রসর উল্লাহাম ছাড়া তারপর আর কেউ মাসুম না আছে কি কেউ রসুল্লাহামের পরে তার আগে আমরা মাসুম ছিলেন কিন্তু তারপরে তার কোনো নবী আসেনি সুতরাং কোন সাহাবি ও সাহাবি হিসাবে একজন কে ধরলে মাসুম না হতে পারে তার দ্বারা ভুল ত্রুটি সাহাবির জামাত দলটি পুরো দলটি যেহেতু উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমা সবাই ভুল করতে পারে না এই জন্য বলা হয়েছে পুরো উম্মত হিসাবে সাহাব একরামরা মাসুম পার্থক্যটা বুঝে নেন ভালো করে এখানে গিয়ে অনেকেই গুমরা হয়েছে এক ব্যক্তির ভুল হতে পারে একজন সাহাবির কিন্তু সমস্ত সাহাবির ভুল হয়ে যাবার সবাই ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন এটা হইতে পারে না এখান থেকে বোঝা গেল যে প্রথম খালিফা যে শপথ না হয়েছে এবং খালিফা তাকে নিযুক্ত করা হয়েছে খালিফাতুল মুসলাম আবু বাকর সমস্ত ওম্মত মিলে করেছেন না সুতরাং তিনি খালিফা বার হাক সমস্ত ওম্মত গুমরা হইতে পারে না পক্ষান্তরে রাফেজ ইসলামের দুশ্মন যারা শত্রু শিয়া তারা বলছে যে না প্রথম খলিফা বাতিল তাহলে তাদের ধারণায় তাহলে সাহাবাইকে আমরা মাসুম না পুরো দলটি ওম্মত ভুল পথে চলে গেছে গুমরা হয়ে গেছে নবী সাল ইন্না উম্মতি আল্লাহ আমার ওম্মত ওম্মত হিসাবে সবাই একমত হয়ে যাবে না গুমরাহির ওপর সারা বিশ্বের মুসলিম একেবারে গুমরাহিতে কবর পূজা মাজার পূজা ডুবে যাবে সারা বিশ্বের মুসলিম একেবারে ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে না হতে পারে না অল্প হলেও তাইফা তুমি বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর হকের ওপর জয়ী থাকবে জাহিরিন আলাল হক আছে না সহিব মুসলিম শরীফের হাদিস তাহলে সাহাবাই কেন তারপরে দ্বিতীয় খালিফা উমর রাজি আল্লাহ তৃতীয় খালিফা এমনকি উসমান রাজি আল্লাহ তালাহ সবার সাথে বায়াত হলো উম্মাতে মুসলিমা সেই যুগের সাহাবাই কেরাম এবং সাহাবাই কেরামদের আউলাদ যেন তাবেইন তারা সবাই এক বাক্যে মেনে নিয়েছেন তাদের খেলাফত মেনে নেননি দ্বিমত করেছেন যে উসমানকে খালিফা মানবো না উমারকে খালিফা মানবো না দ্বিমত করেননি তাহলে তাদের ইজমা হয়ে গেছে ঐক্যমত হয়ে গেছে এই খেলাফতের ওপর আর তারা যখন সবাই একমত হয়েছেন তাহলে তারা নিশ্চয় ভুলের ওপর একমত হতে পারেন না জি এই দিক দিয়ে উম্মাদ মাসুম আর ব্যক্তি হিসাবে কোনো ব্যক্তি মাসুম নেই তো এদের কাছে বারো এমাম মাসুম এই এক গুমরাহি তাদের আর এই বোহরা যে দলটি আর আগাখানি এইসব দলের কাছে প্রত্যেক যুগের যে ইমাম হবে সে মাসুম চোদ্দশো বছর পরে আজকে যে এমাম থাকবে সে হবে কে মাসুম নিষ্পাপ তাদের এমাম মাসুম এবং সে এমামের পূজা করে তারা সেজদা করে হিন্দুদের মতো যেমন হিন্দুদের দোকানপাটে অফিসে ঢুকলে প্রথম গিয়ে কি করে নমস্কার টমস্কার করে পূজা টুজা করে বাতি ফাতি দিয়ে সব করে হিন্দুরা তেমনি এই বোহরারা এই শিয়া রাফেজিদের মধ্যে বোহরা এরা তাদের ইমামকে সুলতান বলে এই ছবি তাদের বোহরাদের বোহরাদের ইউনিফর্ম আছে তাদের মহিলাদের ইউনিফর্ম আছে তাদের বোরকার বা উপরের লেবাসের আর তাদের পুরুষদের একটা পাঞ্জাবি আর টুপির ইউনিফর্ম আছে এরা বেশিরভাগ সংখ্যা গরিষ্ঠ মোটামুটি করাচিতে পাকিস্তানের আর ভারতের বোম্বাই আর হ্যাঁ আহমেদাবাদেও মনে হয় আছে যখন জায়গার কথা যায়নি যেহেতু ওগুলো তো যাইনি আমি তো এদের যেখানেই দোকানপাট আছে এরা পয়সাওয়ালা সেখানে তাদের ওই সুলতানের ছবি দোকানে থাকবে অফিস থাকলে অফিসে থাকবে আর সকাল বিকেল ঢুকলেই ওর পূজা দিবে তারপরে তখন কাজকর্ম তার ব্যবসা বাণিজ্য শুরু করবে এ মুশ্রিক দল মানে ছবির পূজা তো কি বলছিলাম যে যদি কি হয় এমন চিত্র যার পূজা হয় তাহলে মূর্তির আকারে থাকলেই যে পূজা হবে তা নাই দেখেন বোহরারা ছবির আকারে রেখেছে কাগজে রেখেছে ওয়ালে রেখেছে কিন্তু পূজা হচ্ছে বৌদ্ধদেবের মন্দিরে একবার দেখতে গেছিলাম সারনাথ বলে একটা জায়গা আছে কাশি কাশি শুনেছেন কাশির নাম সেখানে গেলাম সারনাথ বলে বৌদ্ধদেব যেখানে করে নাকি ওখানে এসে তার কি লাভ হয়েছিল গুমরা শয়তান তাকে গুমরা করেছিল আর সেখানে গিয়ে তার সিদ্ধি লাভ হয়েছিল সে পেয়েছিল তার ভগবানকে তো সেখানে গিয়ে শয়তান তাকে স্বীকার করে শয়তান কিন্তু খেলা করে মানুষকে নিয়ে যখন বিভ্রান্তির শিকার হয় তখন শয়তান খেলা করে আমাদের দেশের পীর মুর্শিদ যাদেরকে বলা হয় তারা অনেক সময় যে কেরামতি ছাড়েন না শয়তান তাদেরকে এনে খেলা করে শিরিক করছে অথচ তার কেরামতি মুশরেকের কেরামতি হবে নাকি তাতে জাদুকর কেরামতি হবে ঠিক না তো জাদুকর অলৌকিক অলৌকিকত দেখা আর শির কবর মাজার পূজা করে অলৌকিকত যদি দেখায় তাহলে জানতে পারি শয়তান নিয়ে তাকে নিয়ে খেলা করছো শয়তান কিছু এমন কিছু দেখিয়ে দিচ্ছে যে সে আত্মহংকারে ফুটে পড়ছে যে আরে আমার মতো আছে কে অলি কামেল দেখো আমার হাতে অনেক কিছু দেখাইতে পারছি আমি আর শয়তান ওকে নিয়ে খেলা করছে যে তোকে তো মুশ্রিক বানিয়ে দিয়েছি চিরকাল তো তোকে জাহান নামে নিয়েই থাকবো একসাথে তো ওয়ালে হ্যাঁ বলছিলাম যে ওই সারনাথে বৌদ্ধদেব মন্দিরে গিয়ে দেখলাম ওয়ালে ছবিতে ভর্তি আছে ওয়ালের ওয়ালে ছবি অঙ্কন করা মূর্তির মতো নয় ছবি অঙ্কন মূর্তি তো আছেই এমনি দেখা আছে ঘরের মধ্যে সেই মন্দিরের মধ্যে কিন্তু গোটা ওয়ালটাতে বৌদ্ধদেবের ছবি আর তার সহচর যারা আছে সাথী ভক্ত তাদের বেশ কিছু ছবি আছে সেগুলির পূজা হচ্ছে তাহলে ওয়ালে ছবি তারও পূজা হচ্ছে তো এইরকম চিত্র যদি অঙ্কন করে ওয়ালে চিত্র অঙ্কন হচ্ছে কিন্তু সেই ছবির পূজা হবে বা পূজা হবে আশঙ্কা কাজ তাহলে আসাদুন্নাস আজাবন সবচেয়ে কঠোর শাস্তি ওই লোকের যে ব্যক্তি এই চিত্র অঙ্কনগুলি করেছে পেনবী মোহাম্মদ রসুল্লাহ আসলাম চোদ্দশো বছর আগে যখন মক্কা বিজয় হলো তখন কাবার ভিতরে ঢুকলেন কাবার ভিতরে ঢুকলেন দুই রাখাত নামাজ পড়েছিলেন কাবার ভিতরে ঢুকে কাবার ভিতরে ঢুকেই দেখলেন যে কাবার ভিতর দেয়ালে ইব্রাহিম আলী ইসলাম আর ইসমাইল আলী ইসলাম দুইজনের ছবি অঙ্কন করা আছে বলে নবী সালাম বললেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এব্রাহিম আলী সালাম আর ইসমাইল আলী সালাম এইরকম মুশ্রিক ছিলেন মা কানামিল মুশ্রিক তারা মুশ্রিক ছিলেন না এবং তাদের হাতে তীর তীর ধনুক দিয়ে দিচ্ছে হ্যাঁ মানে হিন্দুদের অনেক দেবী দেবতার হাতে তীর ধনুক থাকে বা বৌদ্ধদের তীর ধনুক দিয়ে দিচ্ছে কেন শিল্পের ধর্ম একই ধর্ম কবর মাজার পূজার ধর্ম মেসরের কবর মাজার পূজা হোক আর বাংলাদেশের কবর মাজার পূজা হোক আর পাকিস্তানের হোক আর ভারতের হোক সব একই কিন্তু ওই রকম মূর্তি পূজা ইব্রাহিম আলী ইসলামের যুগের মূর্তি পূজা আর হিন্দুদের মূর্তি পূজা আর মক্কা মুসলিমদের মূর্তি পূজা একই পূজা এরা ভাগ্য নির্ণয় করেনি এই তীর দিয়ে মক্কার মুশ্রিকের ভাগ্য নির্ণয় করতো কোন সফরে যেতে হলে তীর তীরগুলি বের করতো আর বের করাবে দেখতো যে হ্যাঁ বলছে তীরে না বলছে হ্যাঁ না কেমন বলবে তীরে লিখা থাকতো না লা তীরটা বের করতো তীরের যা থলে আছে থলে থেকে বের করতো তীরদানি থেকে আর বের করার পরে দেখতো যে এতে নাম লিখা আছে না সফরে যাবো না যাবে না শুভ হবে না হবে না যদি হ্যাঁ নাম হ্যাঁ যাবো ঠিক আছে তীর বলছে যে যাও ভাগ্য ভালো হবে তীর বের করলে তো লা যাওয়া যাবে না না সফর খারাপ হবে যাওয়া যাবে না অনেকে বিদেশ আসার জন্য গণকদের কাছে দেখাতে যায় হাত দেখাতে যায় যে বিদেশ যাচ্ছি দেড় লাখ দেড় লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে ভিসা কিনছি যাবো না যাবো না সিঙ্গাপুর যাচ্ছি মালয়েশিয়া যাচ্ছি সৌদি আরব যাচ্ছি কুয়েত যাচ্ছি যাবো না যাবো না একটু দেখেন তো আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও যাও এই এই গল্পগুলি বাড়িতে করছে আর হঠাৎ করে টিক টিক টিক টিক টিক টিক টিক করে উঠেছে হ্যাঁ ঠিক ঠিক যাও যাও যাও যে ঠিক ঠিক দেখছো না আছে না আল্লাহ আকবার মুশরেক মুশরেক মুশরেক টিক কে আলেমুল গায়ে মনে করলাম নিজেকে আলেম নিজে কত অসহায় মূর্খ বোকা অসহায় যে নিজে আলেমুল গাইব না গাইব জানে না আমার ভাগ্য ভালো হবে কি হবে না কিন্তু ঠিক ঠিক ঠিক ঠিক করেছে যে আলেমুল গাইব হয়ে গেল সুহান আল্লাহ ছাড়া অন্যের যে পূজা করে কিভাবে গুমরায় দেখলেন ঠিক ঠিক মাবুদ বানিয়ে ফেললো আল্লাহ আকবর তো <clears throat> নবী সাল বললেন যে ইব্রাহিম এবং ইসমাইল আলী ইসলাম আলহিমসাল্লাম কোনো দিন তারা ভাগ্য নির্ণয় এভাবে তীর দিয়ে করেনি তীর নিয়ে তীরবাজি করেননি তারপরে সেগুলিকে সবগুলিকে নিশ্চিন্ন করে করার হুকুম দিলেন আদেশ দিলেন নবী সাল্লাহ আলী আসাল্লাম সে শিরগুলিকে নির্মূল করা হলো তো বলছিলাম একটি অবস্থা তাই না দ্বিতীয় অবস্থা হচ্ছে দ্বিতীয় অবস্থা কোন অবস্থায় কঠোর শাস্তি হবে চিত্র অঙ্কন করলে যে চিত্র অঙ্কন করছে আর চিত্র অঙ্কন যারা করে তাদের মধ্যে যদি খুব ভালো পারদর্শী হয় এই সাবজেক্টে তাহলে অহংকার চলে আসতে পারে যে আমি এমন চিত্র অঙ্কন করি যে আমার মতো সুন্দর চিত্র অঙ্কন কি করতে পারে এমন কি আল্লাহ বলেন মানুষকে যে তৈরি করেছেন এই যে মানুষ এর এই তো কুৎসিত এর গাল গাল বসে আছে কি আছে এর চাইতে আমি সুন্দর করে তৈরি করতে পারি বা এরকমই আমি পারি যেমন মানুষ জন্মিচ্ছে ওই রকমই শুধু আমি আত্মাটা দিতে পারি না বাকি সব করতে পারি আসতে পারে না আসতে পারে না মনে অহংকার আসতে পারে অহংকার আসতে পারে যদি এই রকম ধারণা আসে যে আমি যে চিত্র অঙ্কন করছি তা আহসানমিন খালকিল্লা আল্লাহর সৃষ্টির চাইতে বেশি সুন্দর অথবা আল্লাহর সৃষ্টির মতোই শুধু পারি না আমি আত্মা দিতে ওখানে গিয়ে হার মানতে বাধ্য যেহেতু অসহায় আর বাকি আমি পারি অথচ পারে না আল্লাহ খালাকা ফাসাউয়া আরে তুমি তো দেখে দেখে তৈরি করছো আর আল্লাহ তিনি তো কোন রকমে তার কাছে নমুনা ছিল না যে এরকম মানুষ মানুষের মতো আর কোন সৃষ্টি ছিল তাকে দেখে আল্লাহ মানুষ আদম বানিয়েছেন এরকম করেছেন কি কিন্তু ধারণা আসতে পারে যদি এইরকম কোন ধারণা আসে চিত্র অঙ্কনই করলো পূজার জন্য না কেউ পূজা করবে না তার চিত্রের কিন্তু চিত্র অঙ্কন করে বড় বড় আর্টিস্ট যারা হয় তাদের মধ্যে এরকম অহংকার ঢুকে যায় আমি যেমন আমাকে বলবে যে এইরকম তৈরি করে এরকম তৈরি করে দেবো নাক নকশা হাত পা চোখ যা যেভাবে বলবে সেভাবে তৈরি করে দিতে পারবো যদি এরকম ধারণা আসে আসাদুল্না আছে আজাবান ইয়মাল কেয়ামা কেয়ামতের দিনে সবচাইতে কঠোর শাস্তি হবে এই দুই শ্রেণীর মানুষকে আর বাকি অন্যরা যারা হয়তো স্টুডিওতে ছবি তৈরি করছে স্টুডিওর ব্যবসা তাদের হুকুম কি যারা এমনি চিত্র অঙ্কন করছে কিন্তু এরকম ধারণা করে না আমি পারি কোনো রকম চিত্র অঙ্কন করতে পারি হ্যাঁ হারাম এবং কাবিরা গোনা হারাম এবং কাবিরা গোনা জি ছবি অঙ্কন করা এক কথায় কাবিরা গোনা আর তার মধ্যে সবচেয়ে কঠোর শাস্তি কাদের হবে দুই শ্রেণীর লোককে যারা পূজা করার জন্য মূর্তি তৈরি করে দিচ্ছে অথবা চিত্র অঙ্কন করে দিচ্ছে অথবা চিত্র অঙ্কন করার মাধ্যমে সে ধারণা করছে যে আমি এই আল্লাহর মতো চিত্র অঙ্কন করতে পারি তারপরে হাদিসগুলি এখন দেখুন প্রথম হাদিস বুখারি মুসলিম শরীফের হাদিস আন আবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন قال আল্লাহ তাআলা মহান আল্লাহর বাণী মহান আল্লাহ ইরশাদ করেন কি তাহলে এই হাদিস হাদিসে কুদসি হাদিসে যদি আল্লাহর বাণী নকল করা হয় তার নাম হাদিসে কুদসি আর কোরআনে কাইমে থাকে তাহলে তো কোরআনে কারিম কালামুল্লাহ কোরআনের বাণী ওমান আজলাম জাহাবা খালকি আল্লাহ কি বলছেন ওমান আজলাম ওর চাইতে বড় জালিম আর কি আছে পৃথিবীতে যেই ব্যক্তি কি করে মিম্মান জাহাবা ইয়াখলুকুকা খালকি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে যায় বা সৃষ্টি করতে প্রয়াস চালায় চেষ্টা করে যে আমি আল্লাহর মতো সৃষ্টি করে দেবো ওই লোকটি যেমন নাক নকশা ছিল বা আছে ওই রকম আমি তৈরি করে দিব চিত্র অঙ্কন করে দিতে পারবো এত পারদর্শী আমি ওর চাইতে বড় জালেম যে এইরকম দাবি দাঁড় হয় যে আল্লাহর মতো কাখাল কি বলা হয়েছে তাহলে বুঝলেন যে কঠোর শাস্তি কার হবে এই শ্রেণীর লোকদের হবে যে আমার সৃষ্টির মতো যারা সৃষ্টি করার প্রয়াস চালায় তার চাইতে বড় জালেম আর কি আছে সবচাইতে বড় জালেম কাফের সবচেয়ে বড় জালে মুশ্রেক তো এই ব্যক্তি যেন শুধু মুশ্রেক নয় বরং নিজেকে আল্লাহর শরিক দাবি করলো পার্টনার দাবি করলো ফেরাউনের মতো রব দাবি করলো হ্যাঁ মোসাউর দাবি করলো আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আছে মোসাউর আছে না আল মোসাউর আসমাউল হোসনা সুরে হাসরে আছে হ্যাঁ তারপরে আল্লাহ বারে আল মুসৌর মুসৌর মানে তসবিরকারী চিত্র অঙ্কনকারী আল্লাহর নাম হচ্ছে মুসৌর কেউ যদি দাবি করে আমিও প্রিয়াজ হাবো জাহাবাকে এখলোক কাখালকি আমার মতো সৃষ্টি করতে প্রয়াস চালাই আল্লাহ বলছেন ফালিয়াখলুকুজাররা তাই যদি হয় যে চিত্র অঙ্কন করেই মনে করছে আল্লাহর মতো আমি চিত্র অঙ্কন করতে পারি ফালিয়াখলুকুজাররা এক কাজ করো একটি ক্ষুদ্র পিপিলিকা সৃষ্টি করে দাও বেশি বড় মানুষ তৈরি করতে তোমাকে বলি না ফলে একলোক যারা ক্ষুদ্র পিপিলিকা তৈরি করে দাও সৃষ্টি করে দাও যার প্রসিদ্ধ অর্থ আরবদের মধ্যে হচ্ছে সেকারুন নামল হ্যাঁ ছোট পিপিলিকাকে বলা হয় আর যাররা মানে ধুলি কণা হয় একদিন এই সম্পর্কে যার কয়েকটি অর্থ বলেছিলাম হ্যাঁ কারণ মনে আছে যাররা মানে ধুলিকণা ধুলিকণা রোদ্রের সময় যদি জানালা খুলে রাখেন আমাদের দেশে খুব স্পষ্ট দেখা যায় জানালা খুলে থাকি আমরা তো দেশে এখানে তো ঘর বন্ধ ঘরে থাকা তো বুঝতে পারেন না দেখতে পাই হ্যাঁ জানালা খুলে থাকলে কেমন মনে হয় কিছু যেমন ধুলিকণা আসছে হ্যাঁ তো এই জাররা বলা হয়েছে আজকাল নতুন অর্থে যে অ্যাটমি জাররা বলা হচ্ছে ওগুলোকে যে হ্যাঁ, পরমাণুকে জাররা বলা হচ্ছে কিন্তু আজকাল এটা তৈরি হলো নবী সাল্লাম যুগতে ছিল না সুতরাং এই অ্যাটমি পরমাণু দিয়ে অর্থ করা ঠিক হবে না কারণ নবী সাল্লাম যখন বলেছেন তখন এই পরমাণুর কোন ধারণাই ছিল না সুতরাং জাররা মানে সেই যুগে যে প্রচলিত অর্থগুলি ছিল সেই অর্থগুলি নিতে হবে প্রথম অর্থ কি বললাম ক্ষুদ্র পিপিলিকা হ্যাঁ আর দ্বিতীয় অর্থ হচ্ছে ধলিকণা আর জাররা মানে এক ধরনের ইয়ে হয় খাদ্য দ্রব্য জাররা চীনা চীনা এক ধরনের ছোট ছোট দানা হতো আমরা দেখেছি ছোট কালে যেগুলো গরিব মানুষরাও খেত অথবা ওই পশুর খাদ্য হিসাবে ঘাস হিসাবে তৈরি হয় চীনা বলে সেগুলিকে ছোট ছোট দানা ফালিয়াকলুকু জাররা আও লিয়াকলুকু হাব্বা ঠিক আছে পিপিলিকা তৈরি করতে পারবে না কারণ আত্মা দিতে হবে তাই না পিপিলিকা তৈরি করলে আত্মা দিতে হবে ওয়ালিয়াকলুকু হাব্বা ঠিক আছে একটি খাদ্যদ্রব্য তৈরি করে দাও গম তৈরি করে দাও হাব্বা মানে দানা যে কোনো দানা খাবারের দানা চাউল তৈরি করে দাও ধান তৈরি করে দাও হ্যাঁ একটা বুট তৈরি করে দাও কিছু তৈরি করে দাও ফলে ইয়াখলুকু হাব্বা এক ইয়াখলুকু সাইরা অথবা একটি জব তৈরি করে দাও জব তৈরি করে দাও তো প্রাণ দিতে হবে না দাও তৈরি করে দাও আজকাল আর্টিফিশিয়াল চাউল হচ্ছে শুনেছেন কি শোনেননি কৃত্রিম চাউল তৈরি হচ্ছে খাদ্যের কাজে লাগছে কিন্তু আল্লাহর মতো হবে হ্যাঁ। নিষেধ করা আছে না নাম্বার ওয়ান নাম্বার টু এই যে ধান অথবা গম যে আছে এই ধান বা গম যদি মাটিতে পড়ে যায় বা আপনি যদি বপন করেন ছিটিয়ে দেন তাহলে তার থেকে কি জন্মাবে জন্মাবে কিন্তু এই কৃত্রিম চাউল দিয়ে বা কৃত্রিম কোনো কিছু খাদ্য দ্রব্য যদি তৈরি করা হয় গম তৈরি আর কিছু তৈরি করা হয় তা দিয়ে কোনোদিনই ফসল জন্মাবে না আচ্ছা ওয়ালি আখলুকু সাইরা আখরাজা বুখারি মুসলিম ইমাম বুখারি ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন ওয়ালাহমান আয়সা তরফ আল্লাহ আনহা আরো বোখারি মুসলিমে রয়েছে আয়সারদি আল্লাহ আনহা থেকে আন্না রাসুল আল্লাহ রসুল্লাহ বলছেন আসাদুন্নাসে আজাবান সবচাইতে কঠোর শাস্তি হবে আসাদুন্নাস সমস্ত মানুষের মধ্যে সবচাইতে কঠোর শাস্তি হবে কাকে কেয়ামতের দিন ইয়ামাল কেয়ামা আল্লাজিনা ইউজাহিউনা বিখালকিল্লা যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্যতা করে আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করার চেষ্টা করে আল্লাহ সৃষ্টি করেছে মানুষ মানুষের মতো আমি চিত্র অঙ্কন করে দেবো যেমন মানুষ তেমন কার কথা বলবে যার কথা বলবে তার মতো করে তৈরি করে দেবো তাহলে এই দুইটি হাদিস দ্বারাই বোঝা গেল যে যে ব্যক্তি কি চাইবে আল্লাহর সাথে নিজেকে তুলনা করতে চাইবে সে ফেরাও আর সেই ব্যক্তি সবচেয়ে বড় শাস্তি ভোগ করবে কালকে আমতে যে নিজেকে আল্লাহ সমকক্ষ সমতুল্য বা কাছাকাছি মনে করবে ওয়ালাহমান আব্বাসিন আরো বুখারি মুসলিম রয়েছে ইবিন আব্বাস রাজি আল্লাহ আনুমা থেকে কাল সামেত রসুল আল্লাহাম রসুল উল্লাহাম থেকে শুনেছি ইয়াকুল তিনি এরশাদ করেছেন কুল্ল মুসাউরিন ফিন্নার প্রত্যেক চিত্র অঙ্কনকারী কোথায় ফিন্নার জাহান্নামে যাবে হাদিসটি কোথায় বুখারি বা মুসলিমে প্রত্যেক চিত্র অঙ্কনকারী জাহান্ন তাহলে প্রত্যেক যখন বলা হয়েছে তাহলে বোঝা গেল যে চিত্র অঙ্কন করে যদি আল্লাহর সাথে নিজেকে তুলনা করতে নাও যায় চিত্র করে তৈরি করে যদি আমি পূজার জন্য নাও দিই আমি শুধু আমার ব্যবসা পেট ব্যবসার জন্য তবুও তার পরিণাম কি পেন্নার নাম তাহলে বোঝা গেল যে যেই পাপের কারণে যে গোনার কারণে জাহান্নামের কথা বলা হয়েছে সেই গোনা কাবিরা না সাগিরা কাবিরা অনেকেই বাড়িতে নিজের বাপ দাদা পূর্বপুরুষ বা কোনো হুজুর পীর হ্যাঁ মুরব্বী তার ছবিকে ঝুলিয়ে রেখেছে যদি বলা হয় যে এগুলি শির্কের কারণে এগুলি করবে না বলছে আমরা তো শির কোনোদিন করবো না এটা কল্পনা করা যায় না আমরা শির করি বাবা বাবাকে কোনো চেষ্টা করি নাকি দাদাকে কোনো চেষ্টা করি নাকি দাদিকে নানিকে কোনো চেষ্টা করি নাকি ওইসব হয় তাই হয় না এসব যুক্তি খাড়া করে শোনেন তাদেরকে কি বলবেন কুল্ল মুসাউরিন ফিন্নার প্রত্যেক চিত্র অঙ্কনকারী জাহান নামে যাবে আমরা যারা স্টুডিওতে ছবি তৈরি করি আমরা কি পূজা করার জন্য দিচ্ছি নাকি আমরা পূজা করার জন্য আমরা পেটের ব্যবসার জন্য দিচ্ছি আমরা যে কি কি উদ্দেশ্যে কে নিয়ে যাচ্ছে সেটা আমাদের দেখার নয় ও কুল্ল মুসাউরিন ফিন্নার কুল্ল মুসাউরিন ফিন্নার যেমন কুল্ল বিদাত দলালা কুল্ল মহদাসাদ প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হইলে ওর নাম বিদাত অকুল্ল বিদাত প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি হ্যাঁ কেউ যদি বলতে না এগুলি বিদাতে হাসানা যে যে বিদাতিরা যে সব বিদাত করে ওগুলো হলো বিদাতে হাসানা তার কাছে তাহলে তো নিজের খেয়াল খুশি আপনি ধর্ম গ্রহণ করলেন যে আমরা যেগুলো করি সেগুলি হাসানা আর ওরা যেগুলি করে ওদের কাছে হাসানা আপনার কাছে সেগুলি সাইয়া তাহলে এই বিদাতে হাসানা সাইয়ার ভাগ কোথায় পেলেন আপনি কোথাও ইসলামে নেই যত ছবি চিত্র অঙ্কন করেছে বা ছবি তুলেছে ইউজ আলোলহ বেকুল্লে সুরাতিন সৌরা প্রত্যেক ছবির বদলে তার একটি জীবন প্রাণ দান করা হবে তাহলে এক লক্ষ ছবি যদি তৈরি করে থাকে তাহলে এক লক্ষ প্রাণ দেওয়া হবে একজন আবদুল্লাহকে যে আবদুল্লাহ স্টুডিওর মালিক বা চিত্রকর হ্যাঁ আর্টিস্ট কি বলে ওদেরকে আর্টিস্ট বলে না কিছু বলে হ্যাঁ ফটোগ্রাফার না যারা হাত দিয়ে তৈরি করে চিত্রকর চিত্রকর তাহলে এক একটি প্রান্ত হবে এক একটি ছবির বিনিময়ে ইউআজাবু বিহাফি জাহান্নাম এবং তা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে তার মানে ওই এক হাজার এক লক্ষ প্রাণ যতগুলি ছবি তৈরি গেছে ততগুলি প্রাণে তাকে শাস্তি দেওয়া হবে কত শাস্তি হবে তাহলে একটি প্রাণে শাস্তি পেলে এত শাস্তি তাহলে আমার মতো আমি সেই এতগুলি প্রাণ পেয়েছি আর সবগুলিতে শাস্তি হচ্ছে এই হাদিসটিও কথাকার মুসলিমের হাদিস মনে রাখবেন ওয়ালাহমা বারবার এই জন্য বলছি যে বোখারি মুসলিমের হাদিস সবগুলি সহি এবং সমস্ত হানাফি সাফি মালিকি হাম্বেলি সমস্ত রয়েছে ঐক্যমত রয়েছে যে বোখারি মুসলিমে যত হাদিস আছে সহি ওম্মা বিল কবুল সাদরে গ্রহণ সে মানেনি তাবিল করেছে তাবিল করেছে হয় অজ্ঞতার কারণে অথবা অন্ধ অনুকরণের কারণে হয় অজ্ঞতা পিছনে আছে অথবা অন্ধ অনুকরণ আছে অন্ধ তাকলিদ আছে বা আর কিছু আছে কিন্তু হাদিসের কিতাব হিসাবে আসাহল কিতাব কিতাবুল্লাহ সহিহুল বুখারি সুম্মা মুসলিম এই কথার ইত্তেফাক সবচাইতে সহি কিতাব কিতাবুল্লাহ পরে কোরআন করিমের পরে সহি বুখারি তারপরে হচ্ছে সহি মুসলিম এর উপরে ইত্তেফাক আছে তাদেরও মানার ক্ষেত্রে গিয়ে হয়তো বিকৃতি অস্বীকৃতি অস্বীকৃতি সরাসরি না থাকলে বিকৃতি আর একটি দলিল আছে আমাদের হ্যাঁ এই জন্য আমরা ওইটার উপর আমল করছি ইত্যাদি আমাদের ইমাম সাহেব এত বড় আলেম ছিলেন তিনি তো আমাদের চেয়ে বেশি বুঝতেন তিনি তো এই দৃষ্টি সামনে ছিল তার তো তিনি এটির আমল না করে ওটির উপর আমল করেছেন তার মানে নিশ্চয় এই ক্ষেত্রেও চলবে ওটাও চলবে এটাও চলবে বিভিন্ন রকমের অজুহাত এই সব করেছে তারা হয়তো ওয়ালাহমা আনহো আর মুসলিম আরো এক রয়েছে ইবিন আব্বাস মারফু মানে আল্লাহ রসুলাম থেকে ফির দুনিয়া যেই ব্যক্তি একটি ছবি অঙ্কন করবে দুনিয়ায় পৃথিবীতে কুল্লিফা তাকে এই দায়িত্ব দেওয়া হবে কুল্লেফা আইয়ন আইয়ান ফোখা ফিহার রু যে তুমি যে ছবি তৈরি করেছো তাতে তুমি কি করো আত্মাদান করো একটি তৈরি করলে একটিতে দাও হাজার হাজার তৈরি করেছেন তাহলে তাতে আত্মদান করো ওয়ালাই সাবে না ফেখিন কিন্তু আত্মা দান করতে পারবে পারবে না দুনিয়াতেও যেমন পারেনি আখেরাতে তো অসহায় দুনিয়াতে তো অনেক সম্বল ছিল অনেক প্রযুক্তি ছিল অনেক বিজ্ঞান ছিল জ্ঞান ছিল বুদ্ধি ছিল হ্যাঁ তারপরেও পারেনি যন্ত্রপাতি ছিল যন্ত্রপাতি দিয়ে অনেক কিছু আমরা আমাদের শ্রেণী লোকেরা করতে পারছো হয়তো কিন্তু আখেরাতে তো তখন তো কিছুই থাকবে না দুনিয়াতেই যখন আপনি আত্মা দিতে পারেননি আত্মা দিতে পারলে তো মানুষ আর ছেড়ে দিত না হ্যাঁ যারা বন্ধা বাঁধা মানুষ ছেলে হয় না তারা ওই কাজই করতো হ্যাঁ ওয়ালাই আত্মা দিতে পারবে না ওয়ালে মুসলিমের মুসলিম শরীফে রয়েছে আন আবিল হাইয়াজ আবিল হাইয়াজ তাবেই আলী রাজি আল্লাহ ছাত্র তিনি বর্ণনা করেছেন কালা আলী আমাকে আলী বিন আবি তালেব রাজি আল্লাহ তালা বলে চতুর্থ খালিফা রাজি আল্লাহ আলা আবাসোকা আলা মা সাল্লাম তোমাকে এমন এক দায়িত্ব দিয়ে আমি প্রেরণ করব কি যেই দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক মেশনে পাঠিয়েছিলেন এক ডিউটিতে পাঠিয়েছিলেন রসুল্লাহাম তার জীবদ্দশায় সেই দায়িত্ব আমি চাইছি তোমাকে দেব যাতে করে এই কথা বলার উদ্দেশ্য কি যাতে করে অনুপ্রেরণা যাদের সৃষ্টি হয় যে এটি শুধু আলী রাজি আল্লাহ তালানোর আদেশ না এটি রসুল্লাহর আদেশ শুধু যদি এমনি বলা হয়তো যে তোমাকে এই কাজটিতে পাঠাচ্ছি তাহলে ওই রকম হয়তো গুরুত্ব না হইতে পারে যে আলী রাজি আল্লাহ তালার হুকুম আমি যদি আপনাকে বলি যে ভাই এই কাজটি করে আসেন ভাবেন যে এটা হুজুরের হুকুম করলে হয় না করলে হয় কিন্তু যদি বলি আল্লাহ রসুলের হুকুম রাসুল্লাহ এই কাজ করেছেন আপনাকে এই কাজ করতে হবে তাই না তাহলে তখন ব্যাপার আলাদা তখন সেটি দিন হিসাবে আপনি করবেন হ্যাঁ সেটিকে এবাদত হিসাবে করবেন আপনি নেকির আশায় সেটিকে করবেন আর সেটিকে আপনি না না করলে আপনি গুণাগার হওয়ার ভয় আশঙ্কা আছে হ্যাঁ আল্লাহ এবং রসুল্লাহ নাফারবানির ভয় আছে তখন আপনার তাই তিনি বলছেন আল্লাহ আব আসোকা তোমাকে কি আমি পাঠাবো না এমন একটি দায়িত্ব দিয়ে যেই দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহাম কি দুইটি দুইটি ডিউটি দিয়েছিলেন আল্লাহ ইল্লা তামাস্তাহা যে কোনো জায়গায় কোনো ছবি যদি দেখো হ্যাঁ কোন মূর্তি যদি দেখো ছবি হোক আর মূর্তি সুরা কিন্তু আম সুরা ছবিকেও বলা হয় আর মূর্তিকেও বলা হয় যে কোনো অবস্থায় পাথর দিয়ে হোক মাটি দিয়ে তৈরি হোক আর কিছু দিয়ে কাঠ লকড়ি দিয়ে তৈরি হোক আর আপনার কাগজে তৈরি হোক ওয়ালে তৈরি হোক ব্যানারে তৈরি হোক আল্লাহ তাদা সুরাতামাস্তা যে কোনো ছবি দেখবে সেই ছবিকে কি করবে তুমি নিশ্চিন্ন করে দেবে ফুটিয়ে দেবে তামাস্তা না নিশ্চিন্ন করে দেবে তামাস্তা মানে চিহ্ন শেষ করে দেওয়া তার চিহ্নই না রাখা নিশ্চিন্ন করে দেবে একবার তাহলে যদি পাথরের তৈরি থাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে ওয়ালা কাবরান আন মুশরেফান আর দ্বিতীয় দায়িত্ব আর কোন উঁচা কবর যদি দেখো কাবরান মুশরিফান উঁচা কবর যতটুকু নবী সাল্লাম পারমিশন দেন তার বেশি উঁচা আধা হাতের বেশি এক হাত দেড় হাত দুই হাত উঁচা পাকা কবর সাজসজ্জিত করা আছে লক্ষ লক্ষ লোক ফিতনায় পড়ছে হাজার হাজার লোক আসার পরে সিজদা করছে চাদর চড়াচ্ছে ফুল দিচ্ছে যদি কোনো উঁচা কবরকে তুমি দেখতে পাও ইল্লা সাউয়াই তাকে কি করে দেবে সমান করে দেবে সমতল করে দেবে যেমন আম জমিন রয়েছে ওইরকম করে দেবে নিশ্চিন্ন করে দাও যাতে করে শিরকের আড্ডা না থাকে সবাই তো বরাবর করে দেবে যদি দেখা যায় যে এখানে যদি আধা হাত করে রাখি কারণ এখানে লক্ষ লক্ষ লোক এসে সেজদা করতো তাহলে আবার ওই জায়গায় চিনে নিয়ে আবার এসে পূজা শুরু করে দেবে আজকে ভেঙে গেলাম আগামী বছর এসে আবার ওরসের মেলা লাগিয়ে পূজা শুরু করে দিবে তাহলে সবাই তো একবারে বরাবর করে দেবে নিশ্চিন্ন করে দেবে ওই জায়গায় যাতে করে চিনতে না পারে যে কবর কোথায় আছে ছাপ করে দেবে করে আর যদি দেখা যায় যে না এই ফেতনা আর করতে পারবে না তারা নির্মূল হয়ে গেছে কবর মাজার পূজারী তারা তারা তাদের কোমর মাজা ভেঙে গেছে সুতরাং তারা আর এসে এখানে করতে পারবে না তাহলে মুসলিমের কবরকে আধা হাত উঁচু করে রাখা যায় যাতে করে বোঝা যায় যে এখানে কবর আছে আর ফেতনা যদি আশঙ্কা খুব বেশি থাকে তাহলে সেখান থেকে যদি কিছু থাকেও প্রথম কথা ৩০ বছরের বেশি হাড়হাড্ডি থাকে না ত্রিশ বছরের কম দশ বিশ বছরের কবর আর ওই কবর পূজা শুরু হয়েছে তাহলে হাড়হাড্ডিকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য কথা আম কবর মুসলমান কবর স্থানে এমন জায়গায় দাফন করেন যে হদিসই না পায় যে কোন কবর স্থানে দাফন করা হয়েছে সেখান থেকে সব সাফ করে দেন ইল্লা ওই তো একবার বরাবর করে দেন সাধারণ সমতল জমিনে পরিণত করে দেন কার হুকুম রসুলের হুকুম তারপরে আলী রাজি আল্লাহ তালানোর হুকুম সুতরাং আজকে যদি কেউ করে এটি হচ্ছে আইন শরীয়ত এটি হচ্ছে শরীয়ত আর এখান থেকে দাওয়াত শুরু করা উচিত নবী করিম সাল্লাম মক্কা এসে প্রথম মক্কায় আবু জাহাল আবুল আহমের কাছে নেতৃত্ব ছিনিয়ে নেননি প্রথমে সে তিনশো ষাটটি মূর্তি কি ভেঙেছে ঠিক কিনা কারণ এক শ্রেণীর ইসলামিক দলগুলি এখানে বিভ্রান্তির শিকার হয়েছে তারা বলে যে লাঠি হাতে থাকলে মহিষ আমরা দখল করে নেব কথা বুঝতে পারলেন এটা একটি প্রবাদের অর্থই করলাম লাঠি যদি থাকে তাহলে মহিষের মালিক কি হবে যার কাছে লাঠি আছে সে মহিষকে হাঁকিয়ে নিয়ে যাবে আর একজনের কাছে লাঠি নেই তাহলে মহিষ যাবে সহজে তো ওরা বলছে যে আমাদের কাছে যদি প্রশাসন আমরা পেয়ে যাই পার্লামেন্ট দখল করে নিতে পারি আমরা যদি পার্লামেন্ট পার্লামেন্টে এমপি যদি আমাদের সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তাহলে খালাস আমরা দেশ দখল করে নিলাম দেশ দখল করলে আমরা সব ঠিক করে নেব তাহলে জেনাকারীকে ডান্ডা দিয়ে ঠিক করে নেবো আর কবর পূজারীকে ডান্ডা দিয়ে ঠিক করে নেবো মিথ্যা কথা কবর পূজারীকে তারা ঠিক করতেই চায় না ঠিক করতেই চায় না তারা তাদের এই সৎ উদ্দেশ্য নেই যে সিরকে তারা নির্মূল করবে আল্লাহ তাদের এই উদ্দেশ্য নেই সিরকের বিরুদ্ধে কোনো সময় বলে না বরং তাদের এই বক্তব্য আছে যে বৃহৎ স্বার্থের জন্য হ্যাঁ কবর মাজার পূজারীদের সাথে কি করা যাবে আঘাত করা যাবে জি তাদের একজন যোগ্য ব্যক্তির এই বক্তব্য আছে তো কথা হচ্ছে যে তারা এই ক্ষেত্রে সততা নেই শির্ক নির্মূল করতে চায় না তারা তাদের পার্থিব যে লোভ লালসা আছে সেটা হাসিল করতে চায় যে দেখো আমাদের যদি এই ক্ষেত্রে একমত হয়ে যায় এই কবর মাজার পূজারীরা দিয়ে বিএনপিকে না দিয়ে না দিয়ে আমাদেরকে দেবে তাহলে তোমাদের বিরোধ নেই তোমাদের সাথে আর বিরোধ নেই এটি হচ্ছে হাকিকত যা বোঝার চেষ্টা করতে হবে আপনাকে বুঝতে না পারলে বোঝার চেষ্টা করেন <clears throat> নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কায় ঢুকে প্রথম ওই তিনশো ষাটটি মূর্তি ছিল কাবার চারিদিকে সেগুলিকে যা আল হাক্ক এই বলে প্রথম নিশ্চিন্ন করেছেন তারপরে সেগুলি যে ঝরে ঝরে ধ্বংস হয়ে পড়েছে সেগুলিকে সবকে উঠিয়ে সাহাবাই সব পরিষ্কার করো এই কাবাকে বাইতুল্লাহকে পরিষ্কার করো শিরকের আড্ডা থেকে তারপরে তখন চিন্তা করেছেন যে হ্যাঁ মক্কার এমারত কাকে দেওয়া হবে আমি তো মদিনে ফিরে চলে যাব তাহলে মক্কার আমির দায়িত্বশীল কাকে দেওয়া হবে কাবা শরীফের চাবি কাকে দেওয়া হবে এগুলো পরে করেছেন বুঝতে পারছেন বোঝার চেষ্টা করবেন আর শুধু লাঠি হাতে থাকলেই আর পার্লামেন্টে ঢুকে থাকলেই আমরা সব ঠিক করে দেবো কোনোদিন ঠিক করা যাবে না কোনোদিন ঠিক করা যাবে না আর শুরু করতে হবে শির্ক থেকে শুরু করতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ মাজার কবর থেকে যাবে গাইরুল্লাহ সেজদা হবে আর বলবেন যে আমরা বেশাখানা দূর করতে চাই আমরা মদের দোকান দূর করতে চাই লাইসেন্স ক্যান্সেল করতে চাই কিছুদিন পরে বলবো না না না আমাদের ওগুলো উদ্দেশ্য নয় বলেছ একজন যে আমরা ওই ইসলামের খেদমতের জন্য আসিনি বলেছে না আমাদের অনেক ভাইয়ের এই জন্য সাক্ষী আছে হ্যাঁ কি বলছে আমরা একটি বড় বড় দলকে বড় ঠেকাইতে আসছি যাদের নিয়ে বেশি আশঙ্কা আছে তাদেরকে ঠেকাইতে এসছে তাহলে দেখেন ধীরে ধীরে কথা যারা শরীয়তের উপর না থাকে কোরআন এবং হাদিসের এই যে সেরাতে মুস্তাকিম তার উপর না থাকে তাদের কথা কিন্তু সময় সময় চেঞ্জ হতে থাকে আর কোরআন এবং হাদিসের উপর যখন অটল থাকবেন কথা একরকম আমরা কবর পূজা মাজার পূজা মূর্তি পূজা আল্লাহ ছাড়া অন্যের পূজাকে প্রথম মেটাতে এসছি যে যার জন্য আম্বে এবং রসুলগণ প্রেরিত হয়েছেন এবং রসুল উল্লাহাম এই এই সুন্নত আমাদের মাঝে রেখে গেছেন এই আদর্শ রেখে গেছেন এটি হচ্ছে আদর্শ শির্ক থেকে যাবে আর নামাজ পড়ে কোনো কাজ হবে না রোজা রেখে হজ করে জাকাত দিয়ে কোনো কাজ হবে না যদি শির কবর মাজার পূজা থেকে যায় সুতরাং প্রথম সাতা মুছে ফেলতে হবে এটি হচ্ছে আদেশ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যেন ইসলামিক রাষ্ট্র সারা পৃথিবীতে কায়েম করার তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে শিরিককে নিশ্চিন্ন করা আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কাতিলুহুম হাত্তা লাকুনা ফিতনা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতরা তাশিরক আল ফিতরা তাশিরক আল ফিতরা তাশিরক অতক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে পৃথিবীতে আর ফিতনা তফসির স্বয়ং নবী সাজন করেছেন ফিতনা হচ্ছে শির্ক শির্ক শির্ক এ হচ্ছে ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমানের ফিতনা শির্ক থাকলে আর ইমান থাকছে না শির্ক থাকলে নামাজ পড়ে লাভ নেই রোজা রেখে লাভ নেই হজ করে লাভ নেই উমরা করে লাভ নেই জাকাত দিয়ে লাভ নেই কোন কাজে লাভ নেই শির্ক থাকলে আর শির্ক যদি না থাকে আর নামাজ পড়ে আর কেউ কাবিরা গুনহা করে আল্লাহ গাফুর মাফ করে দিতে পারে কোনোদিন কিন্তু শির্কের অবস্থায় মরে গেলে কোনো ক্ষেত্রেই মাফ হবে না ইন্দাল্লাহ ইউসরা কাবি আর শির্কের রাস্তা হচ্ছে দুটি একটি হচ্ছে কবর পাকা করা কবরকে সাজসজ্জিত করা আর একটি হচ্ছে হ্যাঁ, মূর্তি বা চিত্র অঙ্কন করা বা খোলা জায়গায় রাখা ঝুলিয়ে রাখা বা হেফাজতে রাখা এসব থেকে যথাসাধ্য নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন গোনা থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অন্যায় থেকে পাপের কাজ থেকে যেন বাঁচিয়ে রাখেন আমিন সাল্লাহ নবীন মোহাম্মদ আলহি ওসাহাবি যারা অফিসে ফটো রাখতে বাধ্য রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের তারা হতে পারে কি বাধ্য যদি করা হয় তো গুণা হবে না তার কেন অফিসের মালিক আপনি না অফিসের একজন আপনি চাকিরা আপনি অফিসের মালিক নন অফিসের মালিক আছে রাষ্ট্রনেতা তারা গুণাগার হবে তবে যদি আপনাকে সেজদা করতে প্রণাম করতে সেজদা করতে বাধ্য করায় তাহলে চাকরি ছেড়ে দেবেন আমি শিখ আমি মুশিক হব না সমস্ত চিত্রগুলি যারা নামে যাবে তাহলে কোনো ভাই যদি এই উদ্দেশ্যে শুধু চিত্র মানে ছবি তুলে যারা আঁকা মাল তুলে অর্থাৎ দরকারি যেগুলো ছবি তুলে শুধু তাদের অবস্থা বলেছি তারে বললাম না যেগুলো যায় যে ক্ষেত্রে আপনি বাধ্য না করলে হবে না বলেছি না ওই ক্ষেত্রে মজবুর বাধ্য আচ্ছা। এটা হচ্ছে এজতেরারি অবস্থা এজতেরির অবস্থায় আল্লাহ রবুল আলমিন কোরআনে কেরিমের সোরের গোস্ত মুর্দা মৃত জানোয়ার এসব খাওয়া জায়জ করেছেন হ্যাঁ হরণমা তারিকুল মাইতা দদ্দাম আলহামুল খিরিং মাহিউল্লাহ তারপর ইল্লা মালতুরির তুমি যদি তোমরা মজবুর হয়ে যাও পিপাসা লেগেছে পিপাসায় মরে যাচ্ছেন মদ ছাড়ার কিছু নেই হারাম বস্তু ছাড়ার কিছু নেই এইরকম ক্ষেত্রে যেমন জায়েজ করা হয়েছে তেমনই আপনার জন্য ছবি জায়েজ যতটা প্রয়োজন ততটা জায়েজ আপনার হাফ ছবি দিয়ে হচ্ছে ফুল ছবির কি দরকার ঠিক আছে আপনার ফুল ছবি তো কোনো জায়গায় চাকরির জন্য চাই না তাহলে ফুল ছবির দরকার নেই তার যতটা দরকার ততটাকে সীমিত রাখতে হবে নিজের প্রয়োজনকে এইরকমই যে কোনো হারাম কাজ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স জুয়া হারাম কিন্তু ইন্স্যুরেন্স করতে বাধ্য করা হয় তুমি গাড়ি চালাবে ড্রাইভিং করবে তোমাকে ইন্স্যুরেন্স লাজেম না হলে তোমাকে লাইসেন্স দেওয়া হবে না তোমাকে গাড়ি চালাতে দেওয়া হবে না নানা সমস্যার ইয়ে, সম্মুখীন হইতে হবে তাহলে যাই আপনার জন্য কিন্তু যখন দেখেন আর আমি গাড়ি চালাই না সারা জীবনে ইন্স্যুরেন্স কেন করবে তবে লাইফ ইন্স্যুরেন্স কেন করবেন আপনি আপনার লাইফটা আল্লাহর উপর ছেড়ে দিন তবাক্কল করে যে আল্লাহ আমার যে অবস্থায় হায়াত মত আছে সেটি আল্লাহ আল্লাহর উপর তবাক্কল এই লাইফের ইন্স্যুরেন্স দাতা জামানত দাতা একমাত্র আল্লাহ রাবুল আলম সুতরাং ইন্স্যুরেন্স জায়জ নয় কিন্তু যেমন বললাম যে বাধ্য করলে যারা বাধ্য করবে তারা জবাবদাহি করবে আল্লাহর কাছে কি জবাব দেবে না দেবে কিন্তু আমরা বাধ্য সেজন্য করছি হ্যাঁ এই ছবির কথা আরো একটি কথা যেটা গুরুত্বপূর্ণ কথা থেকে গেছে যে ছবি থেকে উদ্দেশ্য যেহেতু শাস্তি কালকে আমাদের দেওয়া হবে কিসের যে তুমি আত্মা দাও তাতে আত্মা সঞ্চারিত করো তাহলে বোঝা গেল যে এমন জীবের ছবি অঙ্কন করা হারাম না এমন এমন কিছুর ছবি অঙ্কন করা হারাম যাতে কি রয়েছে জীব আত্মা আত্মা আছে তা মানুষের হতে পারে অথবা কোনো মখলুক অন্য সৃষ্টি জানোয়ার গরু ছাগল ইত্যাদি ইত্যাদি যার প্রাণ আছে এখন সায়েন্সে তো গাছেরও প্রাণ আছে কিন্তু সেই গাছের প্রাণে আত্মা নেই দিতে রুহ দিতে হয় না আত্মা লাগে না ঠিক না তাতে পানি সেচ পানি পেলেই হয় সে রস পেলেই বেড়ে যায় বৃদ্ধি পায় বড় হয় সুতরাং গাছের ছবি করলে অসুবিধা নেই বাড়ির ছবি করলে অসুবিধা নেই খুব সুন্দর করে চিত্র অঙ্কন করুক গাছের কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই শুধু প্রাণী হেওয়ানাথের চিত্র মানুষ হোক অথবা অন্য কোনো হেওয়ানাথ হোক হ্যাঁ জীবজন্তু হোক তার চিত্র করা হারাম জীবজন্তু ভিডিও করা দেখা এতে ফায়দা আছে যে দেখা যায় যে ফায়দা আছে যেমন দিনী আলোচনা রেকর্ড করা দিনী আলোচনা রেকর্ড করা ওলামারা বলেছেন যে এটা প্রথম কথা এটা হচ্ছে আক্স যেমন আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিছবি আয়নাতে আসছে কিন্তু এটা স্থায়ী নয় সাব্যস্ত হয়ে নয় আয়নার সামনে যতক্ষণ দাঁড়িয়ে আছেন সরে গেলে নাই আর সুতরাং আয়নার সামনে যেমন দাঁড়ানো যায় তেমন এইরকম ভিডিও ক্যামেরা করা যায় কিন্তু তাতে দেখতে হবে যে ফায়দা আছে কিনা উপকারী কিনা যদি উপকারী হয় তাহলে ঠিক আছে করো আর যদি উপকারী না হয় বরং অনর্থক সময় নষ্ট করা বিভিন্ন জানোয়ার দেখতে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হয়তো তার বিবি অপেক্ষা করছে এসছে বাজার করার জন্য শিকতে আর বাজার হতে এসে জীবজন্তু দেখে ঘন্টা আগে ঘন্টা দাঁড়িয়ে আছে আমি দেখছি বেশ কিছু লোককে এখানে এক এক ঘন্টা দাঁড়িয়ে আছো খেয়াল না যে কতক্ষণ দাঁড়িয়ে আছো সময় আর অপচয় করে এতক্ষণ জিকির আজগার করলে কাজে লাগতো আর এমন দেখাই মেতে গেছে যে সুবহানাল্লাহ একবার বেরোয়নি আলহামদুলিল্লাহ একবার হয়নি জিকির আজগার কিছু হয়নি হ্যাঁ বিশেষ বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি এরকম হয় ভালো কথা ইন্নামাল আমাল উদ্দিন নিয়ে কিন্তু তাকে ঘন্টায় ঘন্টা দেখতে হবে হ্যাঁ? না যাইজ নাই এই ক্ষেত্রে যদি ফায়দা কিছু হয় তাহলে জীবের ছবি থাকলে না খুলে দেবে আমার ছেলে মেয়ে চারজন কিন্তু আমি সবার আকিকা কিসে এক সময় দিয়েছি নাকি আকিকার মাংস এক সময় কেন দিলেন ওই ভাগ গরুর ভাগার কোনো আকিকার প্রমাণ নেই মানুষের শুধু এমনি যুক্তিগত ফতুয়া যে কোরবানি চলছে তো আকিকা চলবে কিন্তু নবী সাল্লাম সাহাবাই কেরাম কেউ করেননি এরকম আকিকা আকিকা দিবেন খাসি দিয়ে খাসি বকরি বকরা হ্যাঁ, দুম্বা ভেড়া ভেড়ি এসব দিবেন ছেলে হলে দুইটি আর মেয়ে হলে একটি করে ভাগ নেই আকিকার মাংস কোনো গরিব লোককে দিইনি দিন সব খেয়ে ফেললেন এখন আমার কি করণীয় সন্ন্যতের খেলাফ করলেন সন্ন্যত হচ্ছে যে নিজে খান গরিব মিসকিনকে খাওয়ান এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়ান প্রতিবেশী পাড়া প্রতিবেশীকে খাওয়ান সন্ন্যতের খেলাফ কাজ করেছেন ইনশাল্লাহ আগার হবে না কিন্তু এরকম বখিলি করবেন না বড় কৃপণতা আছে আখিকার আকিকার সময়সীমা হ্যাঁ, সন্ন্যত তরিকা হচ্ছে সপ্তম দিন চোদ্দ দিন একুশ দিন এরপরে কোনো প্রমাণ নেই সুতরাং জানার পরে ভুল করবেন না জানার পরে ইচ্ছা করে যে আমি যাব তখন করব এরকম কাজ করবেন না পরিয়ে দেন বর্তমান যুগে মোবাইল ফোনের মেমোরিতে অনেকে ছবি রাখেন তা কতদূর শরীর সম্মত মেমোরিতে যদি এর উপরে থাকে সবসময় স্ক্রিনে থাকে তাহলে ঠিক না কিন্তু যদি সবসময় স্ক্রিনে না থাকে ভিতরে আছে আর কখনো প্রয়োজন সেটা প্রয়োজন পড়তে পারে অসুবিধা নেই বিবাহ করা ফরজ নাকি সন্ন্যত মাসাল্লাহ বিবাহের ক্ষেত্রে রেখেছেন কালকে রাত্রে এক ভাই জিজ্ঞেস করছিল এই জবাব কালকে রাত্রে দিয়েছি ওনারাই তো করেননি আবার আচ্ছা খেতে বসে সালাম দেওয়া যাবে কি হ্যাঁ, আর এবং জবাব দেওয়া যাবে কি দুইটি প্রশ্ন বিবাহ করা ফরজ নাকি সন্ন্যত আপনার অবস্থা আর ওপর নির্ভর করছে বিবাহ করা কখনো ফরজ আর কখনো নাজাইজ আর সাধারণ অবস্থায় অধিকাংশ মানুষের জন্য সুন্নত কি বুঝলেন বুঝলেন তিনটি হুকুম ফরজ কখন যখন বিবাহ না করলে গুণা হচ্ছে সাবালক মানুষ এখন বিবাহ না করলে মন মানসিকতা ঠিক নেই বাজারে গেলে শুধু ওই লেডিস মার্কেট যেতে ইচ্ছা করে হ্যাঁ ওই মহিলা দিয়ে দেখতে ইচ্ছা করে হ্যাঁ টেলিফোন করতে ইচ্ছা করে চাচা তোবন মামা মামাতো টেলিফোন করি আর যাচ্ছে ওতে মোবাইল বিল যাচ্ছে হ্যাঁ ইন্টারনেটে যখন তখন বসে না শুধু খালা তোমার মামা বোন ফুফাতো তোমার ভাবি আর শালি বিয়ে তো করেননি ইত্যাদি ইত্যাদি বা ভাইয়ের শালি অমক তমক এই গল্প শুধু শুধু গল্প করতে ভালো লাগে গুণা হস্তমৈথন ইত্যাদি ইত্যাদি আরো গুণা জেনার আশঙ্কা চোখের জেনা এসব হওয়ার আশঙ্কা তাহলে বিবাহ করা ফরজ তাহলে বিবাহ করা ফরজ গোনা থেকে বাঁচা ফরজ সেই জন্য গোনা থেকে বাঁচতে পারবেন বিবাহ করলে সেই জন্য ফরজ আর বিবাহ করা না নাজাইজ কখন যখন কারো কাছে পুরুষত্ব থাকবে না বিয়ে করে হক আদায় করতে পারবেন না তখন বিবাহ করা না নাজাইজ হুকুমটা শোনেন গল্প না করে আর সাধারণ অবস্থায় সাবালক হলে বিয়ে করা সন্ন্যত সাবালক হলেই বিয়ে করা সন্ন্যত যত তাড়াতাড়ি করতে পারেন ভালো কথা জি সালাম সালাম যে কোনো অবস্থায় দেওয়া যাবে সালাম যে কোনো অবস্থায় দেওয়া যাবে খাওয়ার অবস্থায় দেওয়া যাবে নামাজের অবস্থায় দেওয়া যাবে হ্যাঁ কোরআন তেলাওতের অবস্থায় দেওয়া যাবে পেশাব পায়খানা থেকে আছে বাথরুমে আছে ওর বাড়িতে গেছেন অফিসে গেছেন দেখছেন বাথরুমে ঢুকে গেছে সালাম আলাইকুম বাইরে থেকে বলেন কোনো অসুবিধা সব অবস্থায় সালাম দেওয়া যাবে জবাব জবাব কিছু কিছু অবস্থায় দেওয়া যাবে নামাজের অবস্থায় জবাব দেওয়া যাবে না ওয়ালাইকুম আসসালাম বলে কোরআন তেলাওয়াতের অবস্থায় কোরআন তেলাওয়াতকে একবার মধ্যখানে স্টপ করে দিয়ে দেওয়া যাবে না আয়াত কমপক্ষে শেষ করতে হবে অথবা কোরআনটা রেখে তারপর দিতে হবে আর নাপাকি অবস্থায় পেশাব পায়খানার অবস্থায় বাথরুমে ঢুকে আছে না সালামদুল্লাহ আর বাথরুমের ভিতর তো ওয়ালাইকুম সালাম বসেন আসছি আসছি না যাইজ না যাইজ না তাহলে জবাব জবাব দেওয়া অজেব কিন্তু জবাব তখন দেওয়া যাবে না পরে বাথরুম থেকে বেরিয়ে জবাব দেবেন নামাজ শেষ করে জবাব দেবেন কোরআন আয়াতটা শেষ করে জবাব দেবেন আর খাওয়ার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে আর খাওয়ার সময় সালামের জবাবও দেওয়া যাবে হ্যাঁ কি স্যার অজু করছে ওই অবস্থায় না সব ভুল কথা অজুর অবস্থায় কথা যখন বলা যায় তো নেকির কথা বলা যাবে না সালাম দিলে নেকি হ্যাঁ ত্রিশ নাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ত্রিশ নাকি এটা কি করা যাবে না কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এগুলি সব ভ্রান্ত ধারণায় জাহেলদের ফতুয়া জাহেলদের ফতুয়া আর আমাদের সে জাহেল কিতাবগুলিতে আছে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় ফেরিস্তা থাকবে এখানেও ফেরিস্তা আছে মসজিদও ফেরিস্তা আছে জি জি জি না ওই লোক পরে জবাব দিবে জবাব অবশ্যই দিতে হবে আর ওজোর সময় জবাব দিতে অসুবিধা কি কোনো অসুবিধা নেই না যেটা যায় সেটাকে নাজাজ মনে করে বিদাত আরেকটি কথা মনে যেটা যায় সেটাকে নাজাজ মনে করা বিদাত তাহলে উজুর অবস্থায় ওয়ালাইকুম সালাম বলা যাবে কেউ যদি না আমি এখন দেবো না উজু করে দেবো তাহলে বিদাত আপনার জন্য গরুর গোস্ত খাওয়া যায় খান না সে রুচি হয় না খান না যদি বলেন না না না খাওয়া ঠিক নয় তাহলে বিদাত বুঝতে পেরেছেন ওসল্লাহ আলী নবীন মোহাম্মদ আলী ওসাহ আজমাই